বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ইনালহামদানিল্লাহ নাহমদহু আনাস্তাইনু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওমাইয়ুদুলিল ফালা হাদিয়ালা ও আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নানি আনাল্লাহু لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة رواه মুসলিম পিস টিভি বাংলার সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও প্রাণ ঢালা শুভেচ্ছা আমরা আজকে আলোচনা করব রসুলুল্লাহর সালাত এ ব্যাপারে আপনাদের সামনে কিভাবে আমরা রাসুলের তরিকায় সলাত আদায় করব এটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আন্তরিকভাবে কোরআন এবং সন্না দলিলের ভিত্তিতে সহি এবং বিশুদ্ধ হাদিসের রেফারেন্স সহ কোরআন এবং সহি সন্না থেকে জেনে আমরা সকলে সালাত আদায় করার চেষ্টা করব এই মানসিকতা এই প্রস্তুতি আমাদের থাকতে হবে আমরা আগে আলোচনা করব সালাতের গুরুত্ব সম্পর্কে সালাত আল্লাহর পক্ষ থেকে আসা একটি সর্বশ্রেষ্ঠ এবাদত কোনো মুসলিমের জন্য প্রথম শর্ত হলো সালাত আদায় করা সালাত আমাদের আদায় করতেই হবে সেই সাথে লক্ষ্য রাখতে হবে সালাতটা সঠিক হচ্ছে কিনা এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যখন দুই দিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ আমাদের সালাত আল্লাহর দরবারে কবুল হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই আল্লাহ রব্বুল্লা আলমিন সোহরা তহা চোদ্দ নম্বর আয়াতে বলেন ইন্নানি আনাল্লাহ লা ইল্লা আনা ফাবুদনি নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলা নেই কোনো হক মাহবুদ নেই ফাবুদনি সুতরাং আপনি আমার ইবাদত করুন তারপরে বলছেন ফাবুদনি আপনি আমার এবাদত করুন এই কথা বলেই যে নির্দেশটা দিচ্ছেন সেটাই হলো ও আকিমিস দিক্রি আমার স্মরণার্থে আপনি সলাত আদায়ী করুন আল্লাহ রব্বুল আলমিন তিনি একক তার কোনো শরিক নাই এটা বলতে গিয়ে এটা প্রমাণ করতে গিয়ে আমাকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত করা যাবে না আর এবাদতের কথা বলেই রব্বুল আলমিন প্রথম যে কথাটি বললেন যে আমার স্মরণার্থে আপনি সালাত আদায় করুন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন সই মুসলিম একশত চৌত্রিশ নম্বর হাদিসে বাইনার রজুলে ওয়াবাইনাল শিরকে ওয়াল কুফরে তার কুৎসলা একজন ব্যক্তি আর কাফের ও মুশ্রিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছাড়া বা আদায় করা যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের বা মুশরেক হলো আর যে ব্যক্তি সলাত আদায় করলো সে মুসলিম বলে স্বীকৃতি লাভ করলো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেন বলতে চাচ্ছেন যে আসলে সলাত আদায় করলেই মুসলিম সলাত আদায় না করলে সে মুসলিম নয় তিরমিজিতে সহি সনদে বর্ণিত হয়েছে কেতাবুল ইমানের মধ্যে বাবু তার্কিস সালাম আল্লাহ রসুল বলছেন যে আল আহদু বাইনানা ও বাইনাহুম আসলা আমাদের মাঝে আর অন্যান্য সকল জাতির মাঝে পার্থক্য হলো আসলা সলাদটা হলো পার্থক্য যে ব্যক্তি সলাদ ছেড়ে দিবে সে ব্যক্তি কুফুরি করবে সুতরাং স্পষ্ট রসুল্লাহ সাল আলি আসাল্লাম স্পষ্ট করেই বলছেন যে ব্যক্তি সলাদ আদায় করবে সে মুসলিম আর যে সলাত আদায় করবে না সে মুসলিম নয় শুধু তাই না এখানে আর একটি বিষয় উল্লেখ করতে চাই রসুল্লাহ সাল আলী আসাল্লাম এই কথা বলার পরে সাহাবা কিরামের বক্তব্য ছিল একই রকম আবদুল্লা বিন শাকিক বলছেন এই হাদিসটিও তিরমিজিতে এবং আবুদাউদে বর্ণিত হয়েছে এর সনদ সহি শাকিক বলছেন কানা আসহাবু রসুলিল্লাহ সাল আলহি আসাল্লাম লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালে তার কুহু কুফরুন গয়রসলা আল্লাহ রাসুলের সাহাবিগণ আমুল সময়ের মধ্যে কোনো আমুলকে ছেড়ে দিলে কুফুরি বলতেন না তবে যদি কেউ সালাত ত্যাগ করত সালাত আদায় না করত সাহাবেকেরাম তাকে কুফুরি বলতো ওই ব্যক্তি যেন কাফের আমার এখান থেকেও স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ রাসুল মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম যেমন স্পষ্ট ঘোষণা করেছেন তেমনি সাহাবা একরামের অবস্থাও ছিল একই যে ব্যক্তি সালাদ ছেড়ে দিত তাকে সাহাবা একরাম মুসলিম বলতেন না তাকে কাফের বলেই জানতেন উল্লেখ্য যে যিনি অলসতাই সালাত আদায় করবেন না সে মুসলিম থাকতে পারে কিন্তু ওই ব্যক্তি জাহান নামে যাবে কালেমার বদৌলেতে একসময় জান্নাতে ফিরতে পারেন কিন্তু যে ব্যক্তি সালাত আদায় করবেই না সালাদকে অস্বীকার করবে ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের ও চিরস্থায়ী জাহান নামে হবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং সালাতের গুরুত্ব সম্পর্কে আমরা বলতে পারি যে একজন ব্যক্তিকে সলাত আদায় করতেই হবে বিকল্প কোনো পথ নেই আমি একজন আল্লাহর সৃষ্টি আমাকে আল্লাহ সব কিছুই দান করেছেন কিন্তু তার কৃতজ্ঞতা আমি স্বীকার করি না আল্লাহ রব্বুল আলমেন বলছেন সৌরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াতে অমা খলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আলী আবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে কিন্তু সেই এবাদতটা কি আমি করলাম আমি হেলাই খেলাই কাটিয়ে দিলাম এবার আহ্বান জানাবো মুসল্লি ভাইদেরকে যারা আমরা সালাদ আদায় করি তারা কি একটিবার ভেবে দেখেছি আমার সালাদটি শুদ্ধ হচ্ছে কিনা আর যতক্ষণ পর্যন্ত আমি বিশুদ্ধভাবে রাসুলের তরিকায় সালাত না আদায় করব ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে একাগ্রতা আসবে না খোসো খুঁজো আসবে না নম্রতা আসবে না ভীতি তো আসবে না প্রথম শর্ত তাহলে আমাকে সালাদটি আদায় করতে হবে বিশুদ্ধভাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুসল্লিন আল্লাদিন আং সলাতিহিম সাহুন ওয়াইল নামক শাস্তি মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন আল্লাদিন আহমে রাউন যারা সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য তাহলে সালাত আদায় করতে হবে একাগ্রতার সাথে সালাতের ব্যাপারে কখনো উদাসীন হওয়া যাবে না আমি আপনি কি একটিবার ভেবে দেখেছি এই এবাদত এই সালাতেরই হিসাব কাল কেয়ামতের মাঠে প্রথম নেওয়া হবে তাবরানি আওসাতের মধ্যে সহি সনদে বর্ণিত হয়েছে হাদিস সংখ্যা এক হাজার আটশো উনষাট আল্লাহ রসুল বলছেন আউ্লুমা মা ইউহাসবর বিহিল আব্দু ইয়ামাল কিয়ামা আসলাহ কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব না হবে সলাতের ফাইন সলোহাত সলোহা সাইরু আমালি যদি সলাত সঠিক হয় তাহলে ওই বান্দার সমস্ত আমল সঠিক হবে ওয়াইন ফাসাদা ফাসাদা সাইরু আমালি যদি সালাদটা ফাসেদ হয়ে যায় সালাদটা তার যদি নষ্ট হয় তাহলে অন্য অন্য সমস্ত আমল বান্দার নষ্ট হয়ে যাবে আমি সালাদ ব্যতিরিকে অন্য যত এবাদতই করি না কেন হজ জীবনে পঞ্চাশ বার করি কোটি কোটি টাকা আমি জাকাত দেই মানুষের কল্যাণমূলক কাজ করি আমি দান করি আমি সিয়াম পালন করি কোনোটাই আল্লাহর দরবারে কখনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আমি বিশুদ্ধভাবে সালাত আদায় না করব। সালাদটিকে এমনভাবে দেখা হবে যদি আমার সালাতের ক্ষেত্রে কোনো ঘাটতি চলে আসে তখন দেখা যায় তার নফল সালাত আছে কি না তাহলে সালাতের বিকল্প যে কিছু নেই এখানে বোঝা যাচ্ছে আর সালাদটা আমাকে বিশুদ্ধভাবে আদায় করতে হবে এছাড়া নয় রসুল্লাহ সাল আলহিহাসাল্লামের যুগেই একজন সাহাবে সালাত আদায় করলেন তার সালাত কাল রসুল বললেন ফাইন্নাকাল্লাম তুসল্লি তুমি সালাত আদায় করনি সকল মুসলিম ভাই ও বোনকে বলতে চাই যে এই মূলনীতিটি আপনি প্রথমেই মনে রাখুন আল্লাহ রসুল বলছেন সহি বুখারি ছয়শো একত্রিশ নম্বর হাদিস পৃষ্ঠা অষ্টআশি প্রথম খণ্ডের অষ্টআশি পৃষ্ঠা আল্লাহ রসুল বলছেন সল্লু কামা রয়তু মুনি উসল্লি তোমরা সালাত আদায় করো ওইভাবেই যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ হ্যাঁ এখন তো রাসুলকে আমরা সালাত আদায় করতে দেখিনি কিন্তু সাহাবাকেরাম যেভাবে সালাত আদায় করতে দেখেছেন এবং তারা যেভাবে বর্ণনা করেছেন ঠিক আমাকে ওইভাবে সালাতাই করতে হবে আমাকে পুঙ্খনুপুঙ্খ রূপে স্মরণ রাখতে হবে জানতে হবে আমার সালাদটি ঠিক রাসুল্লাহ সাল আলী আসাল্লামের সালাতের মতো হচ্ছে কিনা আর এই পদ্ধতিটা হাদিসের গ্রন্থসমূহে লিপিবদ্ধ আছে আল্লাহর পক্ষ থেকে এই বিধান সংরক্ষিত লিপিবদ্ধ আছে সেখানে খুলে আমি দেখব সালাত আল্লাহ রাসুল কিভাবে আদায় করতেন সাহাবিরা কিভাবে বর্ণনা করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সংক্ষিপ্ত একটা বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জানতে অজান্তে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুদ্দুজান নদী তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত্ত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন কি করে খাঁটি তওবা জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন তওবা ও ইস্তেকফার শুধু পিএস টিভি বাংলায় দেখুন তৌবা ও ইস্তেগফার প্রতি শনিবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম সালাতের গুরুত্ব সম্পর্কে মুসলিম হওয়া মাত্রই ওই ব্যক্তির উপরে প্রথম যে বিষয়টি ফরজ হয়ে যায় সেটা হলো সালাত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন মুরু আউলাদ হকুম বিশ্বলাহ ওয়াহুম আবনাও সাবে সিনিন তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দান করো যখন তাদের বয়স হয় সাত বছর শিশু সন্তানের বয়স সাত বছর হলেই তাকে প্রথম নির্দেশ হলো সালাত আদায় করার জন্য বলতে হবে বোঝা যাচ্ছে এর আগে কোনো এবাদত তার উপরে নির্দেশনা নেই ফরজ নেই সে তখন শিশু সাত বছর বয়স হলে প্রথম নির্দেশটা তার উপরে আসছে কি সালাত আদায় করা আর এই সালাদটা একদিনের জন্য নয় সাত বছর থেকে শুরু হবে এটা চলবে মৃত্যু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুসল্লি না হবে আর মুসল্লি তাকেই বলবে যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত ধারা বা হেক সালাত আদায় করে যদি মুসল্লি না হয় তাহলে তাকে জাহান নামে যেতেই হবে বিকল্প কোনো পথ নেই তার লাজা নামক জাহান নামে তাকে ঢুকতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন লাজা নামক জাহান্নাম তার মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো ঝলসে দিবে তবে ইল্লাল মুসল্লিন মুসল্লিদেরকে এই জাহান্নাম খেতে পারবে না দগ্ধিত করতে পারবে না পোড়াতে পারবে না ইল্লাল মুসল্লিন মুসল্লিরা ছাড়া সুরাল মাহারিজ উনত্রিশ নম্বর পারা বাইশ এবং তেইশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন দিন আলা সলা তিহিম দায়মুন মুসল্লির সংজ্ঞায় আল্লাহ রব্বুল্লাহ বলছেন যারা তাদের সালাতের উপরে সর্বদা অটল থাকে তারাই মুসল্লি এখানে আমরা বুঝতে পারলাম সালাদটা আদায় করতেই হবে এবং মৃত্যু পর্যন্ত এই সালাত আদায় করে যেতে হবে যদি কোনো ব্যক্তির খেয়াল না থাকে যদি কোনো ব্যক্তির জ্ঞান না থাকে ওই ব্যক্তি ছাড়া অসহায় ব্যক্তির উপরে সালাত ফরজ আমি অসুস্থ দাঁড়িয়ে সালাত পড়তে পারি না আমি বসে সালাত পড়ব আমার উপরে নির্দেশ হলে বসে সালাত পড়ো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বসে সালাত পড়া যায় না শুয়ে শুয়ে সালাত পড়ো শুয়েও সালাত আদায় করা যায় না ইশারাই সালাত আদায় করো কেবলা চিনা যায় না কেবলা না চিনেই সালাত আদায় করো যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত যে অবস্থায় যেখানেই থাকে না কেন সেখানেই আমাকে সালাত আদায় করতেই হবে বিকল্প কোনো পথ নেই পানিও নেই তায়াম্মম করে সালাত আদায় করতে হবে মাটিও নেই পানিও নেই বিনা অজুতে সালাত আদায় করতে হবে যা সহি বুখারির হাদিস দ্বারা প্রমাণিত যেখানে পানিও থাকবে না মাটিও থাকবে না কিছুই নেই এমতো অবস্থাতেও সালাত আদায় করতেই হবে বিকল্প কোনো পথ খোলা নেই আমি দুয়া কালাম জানি না আমি সুরা ফাতেহ জানি না বা ঈদ বাইনিও জানি না স্থানা জানি না অন্য সুরাও জানি না কিছুই জানি না এমতো অবস্থাতেও সালাত আদায় করতেই হবে কারণ তিরমিজিতে বা আবুদাউদে হাদিস বর্ণিত হয়েছে সহি সনদে রসুল্লাহ সাল আলি আসাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে সে কিছুই জানে না কিছু বলতেও পারে না শিখতেও পারে না এমত অবস্থায় কি করবে আল্লাহ রসুল বললেন তুমি সর্বস্থানেই বলো সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর অন্তত এই কালেমাগুলো বলে সালাত পড়ো অর্থাৎ সে যদি শিখতে পারে সালাতের আহকামগুলো দোয়াগুলো সুরাগুলো যদি শিখতে পারে ভালো যদি কষ্ট করে না পারে তাহলে ওই ব্যক্তি এই কথাগুলো বলেই ও হাত বেঁধেও বলবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর রুকুতে গিয়েও এটা পড়বে সেজদায় গিয়েও এটা পড়বে কোনো আপত্তি নেই তবে তাকে সালাত পড়তেই হবে বিকল্প কোনো পথ খোলা নেই কারণ মুসলিম হওয়ার পরে যেটা এবাদত করব সেই এবাদতটাই হলো আমার জন্য প্রথম এবাদত সালাত এখানে আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমি সালাত আদায় করছি কিন্তু আমার সন্তান আমার পরিবার সালাত আদায় করে না এখানে স্পষ্ট নির্দেশ এসেছে আল্লাহ রব্বুল আলম বলছেন ওয়ামুর কাবি সলা অস্তবির আলাইহা সুরা তহা একশো বত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছে নির্দেশ দিচ্ছেন যে তুমি সালাত আদায় করার জন্য তোমার পরিবারকে নির্দেশ দান করো অস্তবির আলাইহা আর সালাতের উপরে তুমি অটল থাকো বিকল্প কোনো পথ নেই শ্রেষ্ঠ এবাদত যেহেতু সালাত সুতরাং আমাকে প্রথমত সালাত আদায়ের দিকে মনোযোগী হতেই হবে আর এই এবাদতটা একদিনের জন্য নয় এই এবাদত আমাকে করতে হবে মৃত্যু পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও আবুদ রব্বাক হাত্তাকিন আপনি আল্লাহর এবাদত করুন যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না আসে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত এবাদত যদি আমার বন্ধ হয়ে যায় কিন্তু সালাত আমার বন্ধ হবে না আমি ক্ষুধার্ত পেটে খাবার নেই সালাত আমার মাপ নেই আমি চলতে পারি না আমি অসহায় অন্য এবাদত মাফ হলেও সালাদ তার উপরে মাফ নয় এই জন্যই আল্লাহ রব্বাল বলছেন মৃত্যু পর্যন্ত তুমি এবাদত করো আর মৃত্যু পর্যন্ত এবাদত করতে হলে যেটা এবাদত থাকবে সেটাই হলো সালাদ সালাদ পড়তে হবে সালাতের বিকল্প কোনো পথ খোলা নেই আজকে আমাদের বোঝা উচিত বিষয়টি বহু মুসলিম নামে মুসলিম কিন্তু সালাদ সে আদায় করতে চায় না সালাতের ধারও ধারে না আজকে গোটা বিশ্বেই এই মুসলিম উম্মার মাঝে বিশৃঙ্খলা দ্বন্দ্ব হানাহানি বিভিন্ন খারাপ কাজ অব্যাহত থাকে কিন্তু যে ব্যক্তি সালাদ আদায় করবে ওই ব্যক্তিকে অবশ্যই এই খারাপ কাজ স্পর্শ করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন এই মর্মে ইন্না আনিল অলমুনকার আকবর মা আল পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ বলেন নিশ্চয় সালাত মানুষকে খারাপ মন্দ অশ্লীল কাজ থেকে বিরত রাখে আল্লাহর জিকিরটা হলো সবচেয়ে বড় আমাদেরকে দেখতে হবে বোঝা যাচ্ছে যে সালাত আদায়ের মাধ্যমেই আল্লাহকে বেশি পাওয়া যায় আর এটাই হলো সবচেয়ে বড় জিকির আমরা সালাদ থেকে অনেক দূরে সরে গেছি আমরা সালাত আদায়ের গুরুত্ব বুঝি না আজকে যদি আবার সেই সালাতের মধ্যে চলে আসে তাহলে এই অশ্লীল বেহায়াপনা থাকবে না আমি এখানে বলতে চাই সাহাবাকেরাম অত্যন্ত খুশুখুজুর সাথে সালাত আদায় করতেন যার কারণে এটা পাপ করে দ্রুত ফিরে আসতেন আল্লাহ রাসুলের কাছে যে আল্লাহ রাসুল পাপ করে ফেলেছি আকিম আলাইয়াল দান আমার উপরে হদ কায়েম করুন শাস্তি জারি করুন আমার উপরে আমি এই পাপ করেছি একাগ্র চিত্তে বিনয়ের সাথে যখন কোনো মুসলিম ব্যক্তি সালাতে দাঁড়িয়ে যায় সালাত আদায় করার পরে ওই ব্যক্তি খারাপ কাজ করতে পারে না আল্লাহ রবাহ বলছেন কুমুলিল্লাহিন একাগ্র চিত্তে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও সমস্ত পাপকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দাঁড়িয়ে যেতে হবে আমি বুকে জোর হাত বেঁধে আল্লাহর কাছে নমনীয় চিত্তে দাঁড়িয়ে গেলাম অতঃপর আবারও মাথা নত করলাম রুকুতে যাওয়ার সময় আবারও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি মাথা লুটিয়ে দিলাম সেজদাই উঠে তাসাহুদ পড়লাম মনটা প্রশান্ত হলো কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি সালাত আদায় না করবে সে নিজেকে অপরাধী ভাবে আর যখনই একজন ব্যক্তি সালাত আদায় করবে তার অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে এতে কোনো সন্ধ্যার অবকাশ নেই তৎমাইনুল কুলুব আল্লাহ রাবুল আলমিন বলছেন তার অন্তরটা প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে যখনই তার মধ্যে আল্লাহর জিকির যাবে মনে রাখতে হবে আমাদেরকে সালাত তাদের বিকল্প কোনো পথ নাই যে কোনো মূল্যে আমি মাঠে থাকি ওই মাঠে সালাত আদায় করতে হবে পুরো পৃথিবীটাকে আল্লাহ রব্বুল্লা আলমিন মসজিদ স্বরূপ করে দিয়েছেন মোহাম্মদ সাল আলী আসাল্লামের উম্মতের জন্য আল আরজু কুল্লুহা মসজিদ পৃথিবীর পুরোটাই মসজিদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাই বলে দিয়েছেন সুতরাং আমাদেরকে সালাত আদায় করতে হবে সালাত ছাড়া বিকল্প কোনো পথ নাই আল্লাহ আপনি সকল বান্দাকে সালাত আদায়ের তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুমা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে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 সোয়েব BIC code I BO BGB বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান শীত চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমা আবেদন প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় আপ সম্প্রচার সকাল